বুক টু جد সাত شات หมายเลข সংখ্যা নম্বর সংখ্যা নম্বর ดิฉันนับ আমি গণনা করি আমি গণনা করি หนึ่งสองสาม এক দুই তিন এক দুই তিন ดิฉันนับถึงสาม আমি তিন পর্যন্ত গণনা করি আমি তিন পর্যন্ত গণনা করি ดิฉันนับต่อไป আমি গণনা করতে থাকি আমি গণনা করতে থাকি চার পাঁচ ছয় চার পাঁচ ছয় সাত আট নয় সাত আট নয় নাপ আমি গণনা করি আমি গণনা করি คุณนับ তুমি গণনা করো তুমি গণনা করো খাও নাপ সে গণনা করে সে গণনা করে এক প্রথম এক প্রথম দুই দ্বিতীয় দুই দ্বিতীয় সাম সাম তিন তৃতীয় তিন তৃতীয়สี่ที่สี่চার চতুর্থ চার চতুর্থ হাที่হা পাঁচ পঞ্চম পাঁচ পঞ্চম হকที่হক ছয় ষষ্ঠ ছয় ষষ্ঠ เจ็ดที่เจ็ด ชาตชอบตุมชาตชอบตุมแปดที่แปดอาร์อสตุมอาร์อสตุมเก้าที่เก้าน้อยนบุมน้อยนบุม